জাবির রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইসাল্লাম উমরাহ অর্থাৎ বস্তু সম্পর্কে ফয়সালা দিয়েছেন যে যাকে দান করা হয়েছে সেই সেটার মালিক হবে